আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইসলামের পাঁচটি বেনা এই পাঁচটি বেলার হাকিকাত সম্পর্কে এর রহস্য সম্পর্কে সেখানে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে নামাজ রোজা হাজ জাকাত এইগুলো হচ্ছে মানুষকে মানুষ রূপে গড়ার জন্য মানুষের অন্তরে যত রকম রোগের আবির্ভাব ঘটে এই সবগুলোর চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঔষধগুলো দান করেছেন যেমন বলা হয়েছিল যে মানুষের মধ্যে আগুন আছে আগুনের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে অহংকার গৌরব এটার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন সালাত আদায় করার জন্য মানুষ যখন সালাতে দাঁড়ায় তখন কানে হাত দেয় এরপরে অপরাধীর মতো হাত বেঁধে দাঁড়ায় এরপরে মাথা নত করে রুকু করে এরপরে সর্বশেষ গিয়ে মানুষ শ্রেদ্ধায় অবনত হয় নিজের কপালকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় সে প্রমাণ করে যে আমি একজন মাটির মানুষ আমার অহংকার করার কোনো অধিকার নেই এরকম ভাবে পানির বৈশিষ্ট্য ছিল লোভ তার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলমিন হুকুম করেছেন সম আদায় করার জন্য রোজা রাখার জন্য মাটির বৈশিষ্ট্য কৃপণতা এটার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলমিন হুকুম করেছেন জাকাত আদায় করার জন্য এমনি ভাবে আরেকটি মৌলিক উপাদান ছিল বাতাস তার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলমিন হুকুম করেছেন হজ করার জন্য বলা হয়েছিল এই ঔষধগুলো ব্যবহার করার জন্য ডাক্তার যেমন ঔষধ দেয় ঔষধের জন্য কিছু নিয়ম এবং নীতিমালা বলে দেয় ঔষধগুলোকে সেই নিয়ম মেনেই যদি কোনো ব্যক্তি ব্যবহার করে তাহলে ফল পায় ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ আমাদেরকে নামাজ রোজা হজ জাকাত এগুলোর হুকুম করলেন সাথে এই শর্ত দিয়ে দিলেন যে এইগুলো সব কিছু গ্রহণযোগ্য হবে যদি শাহাদাত আল্লাহ আন্না রাসুল্লাহ ঠিক থাকে এভাবে এই সবগুলো আবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন শর্ত দিলেন যে তৌহিদ যেটাকে আমরা তৌহিদ বলি আসাদু আল্লাহ ভিত্তিতে এবং মোহাম্মদ সাল আলাইসাল্লামের আদর্শ অনুসরণ করার মাধ্যমে আল্লাহ সুবাহ কি হুকুম করেছেন এটা পাওয়া যাবে কোরআন শরীফে কোথায় পাওয়া যাবে কোরআনুল করিমে কোরআনুল করিমকে আমরা বুঝবো কার মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়াল্লামের মাধ্যমে তিনি যেভাবে কোরআনকে বুঝেছেন তিনি যেভাবে কোরআনকে আমল করেছেন আমাদের কোরআনকে সেইভাবেই বুঝতে হবে এবং সেইভাবেই আমল করতে হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি করেছেন কি করেন নাই সেটা আমরা দেখব সাহাবাহামদের জীবনী থেকে সুতরাং কোরআনুল করিমে ইমানের বিষয়কে এত গুরুত্ব দিয়েছে আমি একটা সুরাত রাওয়াত করেছি বলে আসর আল্লাহ রাব্বুল আলমিন এখানে শপথ করছেন আসরে আসরের কসম আসরের এক অর্থ হচ্ছে সময় আর এক অর্থ হচ্ছে আসরের সময় যেটা আমরা আসর বলি আর একটা আছে যুগ যেটাই হোক আল্লাহ রাব্বুল আলমী সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসান লাফি হুসরিন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা তবে যাদের মধ্যে সামনে যে বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে এগুলো পাওয়া যাবে এরা এর থেকে ব্যতিক্রম আমানু এক নম্বর শর্ত হচ্ছে যারা ইমান এনেছে ইমানের বিষয়গুলো আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়ে যে ইমান শুধুমাত্র আল্লাহ আছেন এই কথা বললে ইমানদার হওয়া যায় না আল্লাহ আছেন এই কথা বিশ্বাস আগের যুগের কুফাররাও করত বর্তমান যুগের কাফেররাও করে যেটা আমরা কোরআনের আয়াত থেকে বহুবার পেশ করেছি শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের সুরায় বাকারার আট নম্বর আয়াতে বলছেন ومن الناس من يقول آمنا بالله মানুষের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা বলে আমান্না বিল্লাহি আমরা আল্লাহতে বিশ্বাসী অবিল ইয়ামিল আখের আমরা পরকালে বিশ্বাসী অমাহুম বিমিন কিন্তু খবরদার এই লোকগুলো মমিন না এই লোকগুলো মুনাফিক তো তারা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি তারপরেও আল্লাহ তারা বলছেন এরা মুনাফিক তাহলে বুঝা গেল যে শুধুমাত্র আল্লাহ আছেন এই কথা মানলেই কেবলমাত্র মুসলিম হওয়া যায় না আল্লাহকে মানতে হলে আল্লাহর সার্বভৌমত্ব মানা আল্লাহর অস্তিত্ব মানা আল্লাহর এককত্ব মানা সেই এককত্ব হবে বিধানের ক্ষেত্রে সার্বভৌমত্বের ক্ষেত্রে বিধানের ক্ষেত্রে এই সবগুলো মেনে তারপরে আল্লাহর হুকুমগুলোকে পালন করা নিষেধগুলোকে পরিহার করা এরকম কতগুলো বিষয় যদি একজন লোক মেনে নেয় তাহলে সে আল্লাহকে মানল নতুবা সারা জীবনও যদি তসবি পড়ে আল্লাহর হুকুমগুলোকে বাস্তবায়ন না করে তো সে মুসলিম হতে পারে না আল্লাহ রাব্বুল আলমের সেজন্য শর্ত দিলেন ইল্লাল্লাদিনা আমানু এখন ইমানদার কিনা তা বুঝবো কি করে আল্লাহর কালাম একটা হাতের সঙ্গে আর একটা কিভাবে জড়িত একটু চিন্তা করলে দেখবেন ইল্লাল্লাদিনা আমানু তবে যারা ইমান আনলো ইমান আনলো কি আনলো না তার পরিচয় হবে ওয়ামিল সলেহাতে আমলে সলেহাত দিয়ে আমলে সলেহাত করলো কিনা যদি আমলে সলেহাত করে তাহলে আমানু ঠিক আছে আর যদি আমানু দাবি করলো ইমান এনেছি দাবি করলো আমলে সলেহ নেই তার ইমানের দাবি ভুল ও আমিলুস সলেহাত এই জন্য দ্বিতীয় শর্ত ও আমিলুস সলেহাতে অনেকে কথায় বলে যে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে তোর তো ইমানই নাই এ আয়াত পরিষ্কার করে দিচ্ছে আমানু আমলে সলেহাত যে ব্যক্তি করবে সুতরাং বুঝে গেল আমলে সলেহাত ওই যে নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম বাছাই করে চলা আল্লাহর হুকুমগুলো মেনে চলা এইগুলো যদি কোনো ব্যক্তি না মানে তার ইমান নাই সে যত দাবি করুক কারণ ইল্লাদিন আমানু তারপরে আমিল সলেহাত যা আমলে সলেহাত করলো কাজী যারা বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে গেলে এবাদত লাগে না আজকে দেওয়ানবাগ শরীফ আপনারা শোনেন নাম শোনেন না সব জায়গায় আশেকে রাসুল সম্মেলন সাহাবা একরামকে কি আশেকে রাসুল সম্মেলন করেছিলেন তারা দাবি করেছিলেন আশেকে রাসুল সাহাবাহাম কাজের মাধ্যমে প্রমাণ করে দেখেছেন শুলে বৃদ্ধ অবস্থায় খুবাইব রাদি আল্লাহ আনহু সুলে চড়ানো সেই সময় বলছেন খোবাইব তুমি যদি বলো যে তোমার জায়গায় তোমাকে নবীকে রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক এতটুকু কথা মুখে বললে আমরা তোমাকে ছেড়ে দিব তুমি একজন আরবের বড় নাম করা কবি গোটা আরবে তোমার প্রসিদ্ধি আছে আল্লাহর নবীর সাহাবি সেই শুলে চড়া অবস্থায় গর্জে উঠলেন যে আল্লাহর দুশ্মন আল্লাহর নবীর পায়ে একটা কাটাবিদ্ধ হবে আর আমি খোবাব জীবিত থাকবো তা হতে পারে না এরপরে কবিতা পড়লেন فلست أبالي حين أقتل مسلما على أي شق كان في الله مصرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك لي في أوصال شلو ممزعي বোকার হিসেবে দ্বিতীয় খণ্ড কেতাবুল মাগাজিতে আছে তিনি বললেন যে আমাকে তো শুলি দেওয়া হচ্ছে আমার এই শুলিতে চড়ার পরে আমার আর কোনো পরোয়া নেই কারণ আমার এই জান দিচ্ছি কার জন্য আল্লাহর জন্য খাসি যখন জবাই করে টানানো হয় তখন উল্টা টানাইলো না ভাও মতো সেই দরকার পরোয়া নাই তার মুসলিমা যখন মুসলিম হওয়ার কারণে আমাকে হত্যা করা হচ্ছে আমার কোনো পরোয়া নেই আলা আমি কোন কাতে ঢলে পড়ব কোন দিকে আমাকে হত্যা করা হলো সেইটা কোনো পরোয়া নেই ইবারিকলি আল্লাহ রাব্বুল আলম ইচ্ছে করলে আমার এই ক্ষত বিক্ষত দেহের মধ্যে বরকত দান করবেন এরা আশেখ রাসুল দাবি করেন নাই কেউ আপনি কোরআন হাদিস তালাশ করে কোরআনের ভিতর থেকে এই শব্দটা বের করেন যে কোন ব্যক্তি আশেক দাবি করেছেন মাহাব্বা এটা ব্যবহার আছে কোরআন শরীফে কারণ এই আশেক শব্দটা আরবিতে ব্যবহার হয় মানে খারাপ অর্থে খারাপ যে ওই প্রেম প্রীতি ভালোবাসা বাচ্চারা যেগুলো করে এইগুলোর জন্য আশেক শব্দ ব্যবহার হয় সেজন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের কোথা ব্যবহার করেন নাই হাদিসের কোথা ব্যবহার করেন আশেক শব্দটা আশেকের আসুল সম্মেলন হচ্ছে ওনাদের বইতে লেখা আছে এই দেওয়ানবাগি পীরের পীর হচ্ছে চন্দ্রপাড়া পীর শ্বশুর ও তার এই পীরের থেকেই সে খেলাপত প্রাপ্ত এবং সে দীক্ষা পেয়েছে ওই পীরের বইয়ের নাম আছে হকুল ইয়াকিন উনত্রিশ নম্বর পৃষ্ঠা লেখা আছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে কোনো এবাদত লাগে না দেওয়ানবাগির পীরের বইতে লেখা আছে তিনি হজ করেন নাই কেন উত্তরে লেখলেন যে হজ করা লাগে না এই জন্য যেহেতু কাবা শরীফ তার দরবার এসে যায় আশেখের আসুল সম্মেলন আজকেই তো নাকি আজ পাঁচ তারিখ না আর সব জায়গায় লেখা আছে আশেখের আসুল সম্মেলন মানুষেরা এখানে জড়ো হবে এজন্য এগুলোর পরিষ্কার বক্তব্য রয়ে আমরা কোরআন এবং হাদিসের আয়াত থেকে পরিষ্কার করি ইল্লাল্লাদিন আমানু ও আমিনুস সালিহাত যে কোনো ব্যক্তি ইমান আনলো কি আনলো না তার পরিচয় হবে আমিলুস হাত দিয়ে যে ব্যক্তি আমিলুস হাত করে সে ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি আমলে সলে হাত করে না সে ব্যক্তির ইমান নাই আল্লাহ রসুল সাল্লাম সারা জীবন মসজিদে জমাতে সাথে আদায় করেছেন নামাজ এমনকি মৃত্যু রোগে আক্রান্ত মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই বোখার হিসেবে আদিশটা কয়েকবার ব্যবহার করা হয়ে আসছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন আবু বকরকে নামাজ আদায় করার জন্য হুকুম দিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা ইমামতিতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উজু করে একটু সুস্থ হলেন দুইজন সাহাবির কাঁধে ভর দিয়ে মসজিদে চলে গেছেন বোখারি হাদিস পড়ুন আল্লাহ নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল আল্লাহর নবী আলাইসাল্লাম যার আগের পিছে সমস্ত গুণা ক্ষমা করা ছিল কোরআনে স্পষ্ট বলছে মা হে নবী আল্লাহ রব্বুল আলমে আপনার আগের পিঠে সমস্ত গুণা ক্ষমা করেছেন সে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আক্রান্ত অবস্থায় মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করছেন আর এই পীর সাহেব বলল যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ ওজা লাগে না আল্লাহর নবী মক্কার থেকে মদিনার থেকে মক্কায় হজ করতে এসেছেন একবার তো ওমরা করতে আসলেন আল্লাহ রসুল সাল্লাম ওমরা করতে আসলেন চোদ্দশো সাহাবিদেরকে নিয়ে কিন্তু মক্কার কুফাররা বাধা প্রদান করলো আল্লাহ রসুল সাল্লাম উসমানকে পাঠালেন যাও মক্কা লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই ওমরা করতে এসেছি অনুমতি দিয়েছিল তারা অনুমতি হয় নাই শেষ পর্যন্ত চুক্তি হলো এবার আপনারা ওমরা করতে পারবেন না মক্কায় ঢুকতে পারবেন না ফিরে যেতে হবে আগামী বছর আসবেন তিন দিন থাকবেন ওমরা করবেন সেই চুক্তি অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ সেখান থেকে ফিরে গেলেন এইখানে তো কাবা যায় নাই যে আল্লাহর নবী আবু অমর ওসমান সহ চোদ্দশো সাহাবাই কাম যেখানে সেইখানে কাবা যায় নাই আর ওনাদের দরবারে কাবা শরীফ এসে হাজির হয়ে জন্য বাক্কা সে করতে যাওয়া দরকার হয় না এরা কোরআনের আয়াত দিয়েও দলিল পেশ করে তুমি তোমার রবের এবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণে একই না আসে তার মানে একই আসলে এবাদতের কোন দরকার নাই এই একিনের অর্থ কি সাহাবাকেরাম বুঝেন নাই এই একিন অর্থ আল্লাহ রসুল নিজে বুঝেন নাই সমস্ত তাফসির কিতাবে লেখা আছে রব্বাকে তার মানে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো এজন্য আমলে হাত এই নামাজ আধ্যাত্মিকতার সবচেয়ে বড় সবক হচ্ছে পাঁচ নামাজ পড়া নামাজ যদি কোনো ব্যক্তি না পারে বলে আত্মশুদ্ধি জিকির করে শয়তান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমলে সালেহাত আল্লাহ নির্দেশিত আমলগুলো করা সে আমলের হাত কি তার একটা তালিকা দেওয়া পাঁচক্য নামাজ হজ জাকাত রোজা এগুলো তো আছেই এর সাথে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো আছে জিক্রুল মাউত মৃত্যুর আলোচনা করা মৃত্যুকে স্মরণ করা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল মাউত তোমরা বেশি করে ওই জিনিসটাকে স্মরণ করো যে তোমার জীবনের সমস্ত স্বাদ সমস্ত আশা সমস্ত পরিকল্পনা নিঃশেষ করে ধ্বংস করে দেয় সেটার নাম কি মাউতকে স্মরণ করো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা যে আমার এই জীবনের পরে আর এক জীবন আসছে আজকে সকালে আমরা একটা হাদিস বোখারির থেকে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলমিন কামতের মাঠে যখন বিচার আচার করে জান্নাতবাসীদেরকে জান্নাত দিয়ে দিবেন জাহান জাহান্নামে দিয়ে দিবেন এরপরে যারা নাজাদ পাওয়ার তারা নাজাদ পেয়ে যাবে সব শেষ হয়ে যাবে এরপরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাণীকে জবাই করে দেওয়া হবে আর বলা হবে যেটা হচ্ছে মৃত্যুর মৃত্যু কার মৃত্যু মৃত্যুর মৃত্যু এরপরে আর কারো মৃত্যু হবে না যারা জান্নাতে তারা চিরস্থায়ী জান্নাতি যারা নামে তারা চিরস্থায়ী এই এজন্য মৃত্যুকে বেশি করে স্মরণ করা মৌত কো সমঝা है গাফিল इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी আরে বোকা তুমি মৃত্যুকে মনে করেছ জীবনের পরিসমাপ্তি না মৃত্যু তো হচ্ছে তোমার এক অনন্ত অসীম জীবনের শোভে সাদেক শোভে সাদেক হলে পরে যেমন দিনের শুরু হয় ঠিক তেমনি ভাবে তোমার এক পরকালের জীবন অনন্ত অসীম জীবনের শোভে সাদেক হচ্ছে মৃত্যু দিয়ে সেই মৃত্যুর পরে তুমি কি করবে তোমার আমল কি এটা যাচাই করা মাঝে মধ্যে জিক্রুল মাউত আল মহাসভা হিসাব নিকাশ করা নিজে প্রতিদিন ঘুমানোর সময় হিসাব করা যে আমি সারা দিনে আজকে কতটা ন্যাক আমল করলাম কতটা বদ আমল করলাম এই অবস্থায় মৃত্যু হলে আমার স্থান কোথায় হবে মহাসভা এরপরে গুণা যেগুলো তার জন্য তবা করা তবা ইস্তেকফার তিন নম্বর ঔষধ তবা করা হাদিসে বলা আছে একজন মানুষ যদি সহিভাবে তবা করে আত্মা এবং কামাল্লা জাম্বালাহু সে তার গুনাহের থেকে এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনো গুণা করেই নাই আর এক হাদিসে বলা আছে কায়ামে ওয়ালাদাত উম্মুহু ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল আল্লাহ তারা তো ক্ষমাই করতে চান মানুষ তো অবকলে খুশি হন বোখার হিসেবে একটা হাদিস সুন্দর হাদিস একটা যেটা অনেক আশা দেয় আমাদেরকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এক লোক নিজের বাড়ির থেকে এক মাসের দূরে কোথাও যাবে এক মাসের খাবার পানীয় সব সহ উটের পিঠে করে রওনা হলো অর্ধেক পথ পনেরো দিনের পথ যাওয়ার পরে সেই বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের দুপুরে রৌদ্রে বিশ্রাম নিবে একটা গাছের তলায় শুয়ে পড়লো ঘুমিয়ে গেল ঘুমের থেকে উঠে দেখে তার উঠ খাবার পানি সব হারিয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুন্দর করে বুঝালেন যে এটা মরুভূমি অঞ্চল তালাশ করতে গেলে রৌদ্রে সে গলা শুকিয়ে যাবে আর কোথাও পানিও নেই পিছনে ব্যাক করবে সেই সুযোগ নাই অর্ধেক পথ পিছনে ফিরে আসলো সামনে অর্ধেক রয়ে গেছে কোন যাওয়ার সুযোগ নেই সে চিন্তা করলে এখন আর কোনো উপায় নেই আবার গাছতলায় এসে গালের নিচে হাত দিয়ে চিন্তা করে যে এই তো মরা ছাড়া কোনো উপায় নাই মৃত্যুর জন্য সে অপেক্ষা করছে একটু ঘুম পড়লো আবার ঘুমের থেকে চোখ খুলে দেখে যে তার উঠ তার সামনে দাঁড়ানো খাবার পানি সব সহকারে সে কত খুশি হবে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেন সে এত খুশি হলো সে খুশিতে বলে ফেললো আল্লাহ মানতে আব্দি আনা রব্বুক আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কি বলল আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব এত খুশি হলো যে উল্টে বলে ফেললো এরপরে আল্লাহ রসুল সাল্লামের সাথ করেন জেনে রাখো এই ব্যক্তি নিজের হারানো উঠ ফেরত পাওয়ার পরে যত আনন্দিত হয়েছে আল্লাহ সুবাহ যখন তার বান্দা অর্থাৎ কোন পাপি বান্দা তবা করে এর চেয়ে বেশি খুশি হন আল্লাহ আফরা হবে তবাদের আব্দমিন আদার রজুল এই লোকটা হারানো উঠ ফেরত পেয়ে যত খুশি হলো আল্লাহ তারা তার চেয়ে বেশি তবা কবুল তার বেশি খুশি হন কোরআনে বলা আছে ও দৌড়ে আস্তাজিবিল্লাকুম আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব আমাকে ডাক দাও আমি তোমাকে ডাকে সাড়া দিব অকাল রব্বুকুম দৌড়ে আস্তাজিবিল্লাকুম আল্লাহ তারা বলছেন অকাল আরব বুকুম তোমাদের রব বলছেন আমি রব তোমাদের রব বলছেন আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব আমাকে ডাক দাও আমি সাড়া দিব আমি ডাইরেক্ট শুনি ইয়া কানা আবুদু বা ইয়া কানাস্তাইন শিখেও দিলেন যে আমার কাছে বলো যে আল্লাহ তোমার আবাদত করি তোমার কাছেই সাহায্য চাই এভাবে তবা করা আমি একটা বিস্তারিত আলোচনা করছি তালিকা দিচ্ছি আপনাদেরকে কি কাজগুলো আমাদের করতে হবে তবা ইস্তেকফার এরপরে তাওয়াক্কুল বা ভরসা করা এখলাস বা আল্লাহর জন্য করা খফ আল্লাহকে ভয় করা রজা আশাও করা একদিকে ভয় করা যে আল্লাহ সুবাহান তাআলা যদি আমাকে পাকড়াও করেন আমাদের নাজাতের কোনো ব্যবস্থা নেই আবার আশাও থাকবে যে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমি আল্লাহর এবাদত করি পাপও করি আল্লাহ কাছে তবা করলে আল্লাহ ক্ষমা করবেন এই আশাও রাখা আল মাহাব্বা আল্লাহর সঙ্গে মহাব্বত রাখা খালি ভয় না ভয় করে মানুষ বাঘকে মানুষ বাপকেও ভয় করে ছোটবেলায় বাপকে বাপ যদি বলতো লাঠি আসতে পিটান শুরু করব কি ভয় করতাম আমরা তো বাপকে মানুষ ভয় করে কিন্তু সেই ভয় করা আর সাপকেও ভয় করে বাঘকে ভয় করে এক ভয় নাকি এই ভয়ের সঙ্গে মহাব্বত ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিনকে মহাব্বত করতে হবে আমি যে কোনো কাজ করব আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসার জন্যই কাজ করবো এটা আমি আগে বলেছিলাম কোরআনের স্পষ্ট আয়াত আছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন একজন মুমিন তুমি বলো আমার সালাত আমার কোরবানি আমার ত্যাগ আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু আল্লাহর জন্য আমার ভালোবাসা আমার পিতা মাতাকে ভালোবাসবো স্ত্রীকে ভালোবাসবো আমার রসুলকে ভালোবাসবো কার জন্য আমার সব কিছুর কেন্দ্র আল্লাহর জন্য আল মাহাব্বা এরপরে আল মোরাকাবা মাঝে মধ্যে ধ্যান করা যে আমি যে কাজগুলো করছি এগুলো কতটুকু সহি করছি কতটুকু গলত করছি এগুলো মোরাকাবা করা এরকম মহাসাবা হিসাব নিকাশ করা যেটা আগে বললাম যে প্রতি রাত্রে ঘুমানোর আগে দিয়ে বা প্রতি মুহূর্তে যখন সুযোগ হয় হিসাব নিকাশ করা যেমন দোকানের হিসাব করে মানুষ ব্যবসার হিসাব করে কত লাভ কত ক্ষতি হলো ঠিক তুমি তোমার নিজের জীবনের হিসাবটা করো যে আমি সারা জীবনে বা আমি আজকে দিনে কতটুকু ন্যাক আমল করলাম কতটুকু বদ আমল করলাম এটার নাম কি মহাসভা নাম কি মহাসভা এগুলো মুখস্থ করতে হবে এরপরে আর জুহুদ জুহুদ মানে হচ্ছে দুনিয়ার প্রতি আসক্ত না হওয়া এমনি দুনিয়ার সম্পত্তি অর্জন করতে নিষেধ না নৌকা কি পানি ছাড়া চলতে পারে কিন্তু পানি যদি ভিতরে ঢুকে এই পানি ডুবার কারণ হয়ে যায় ঠিক তেমনি ভাবে দুনিয়ায় সম্পত্তি অর্জন করা না যায় না বা সম্পত্তি ছাড়া চলাও মুশকিল কিন্তু ইসলাম যেটা বলে তা হচ্ছে এই যে সম্পত্তির মোহাব্বত এবং তার লোভ তার প্রতি আসক্ত হওয়া অন্তরে এটার স্থান দেওয়া যাবে না এই জন্য জুহুদ বলে এটাকে আলবরা পরহেজ করা অর্থাৎ আল্লাহর বিধান মতো যেগুলো আল্লাহর হুকুম সেগুলো মেনে চলা যেগুলো নিষেধ সেগুলো পরহেজ করে চলা আর তসলিম আলেন কেয়াত আল্লাহর সামনে আত্মসমর্পণ করা হুকুমের সামনে আমার মতে মিলুক বা না মিলুক আল্লাহ যে হুকুম করেছেন তা মেনে নেওয়া আল কনাহ অল্প তুষ্টি এটা আর একটা চিকিৎসা আর রেদাবিল কজা আল্লাহ তারা যে ফয়সলা করেছেন আমার তাকদিরে এটা মেনে নেওয়া তাকদির যে আল্লাহ সুবাহান তালা সবকিছু যে যার যার প্রাপ্য যে যার অধিকার রাখে আল্লাহ তাকেই তা দান করেছেন আমি যার যোগ্য আমাকে সেটাই আমাকে দান করেছেন তাকসিম কে হার চিজ কো কসামে আজল নে যে শখ को যে चीज কা काबिल নজর আয়া আল্লাহ তারা তাকসিম করেছেন বর্ণন করছেন যাকে যেই কাজের উপযুক্ত মনে করেছেন তাকে তাই দিয়েছেন এরপরে আল ইসলাম আল ইমান আল এহসান আর দোয়া দোয়া করা আল্লাহর কাছে দোয়াও করা সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকা আর দোয়া রাখবা আর রাহবা আল খুশু আল খাসিয়া আল এনাবা আল ইস্তেআজা আল ইস্তেআনা আল ইস্তেগাসা আর জাবাহ আর নজর এই সবগুলো হচ্ছে ন্যাক আমল এটা আমি বলছি ইল্লাল্লাদিনা আমানু এগুলো তাফসিল করতে বিস্তারিত বলতে অনেক সময় লাগবে আমি যেহেতু এই একটা সুরার আলোকে আজকে আলোচনা করছি ইল্লাল্লাদিনা আমানু আমিনু হাতে যে যারা ইমান আনলো সেই ইমান আনলো যে তার নিশ্চয়তা হবে কি দিয়ে ও আমিলুস সলে হাত দিয়ে আমলে সলে করলো কিনা আমলে সলে করলো আমলে সলেহ করলো কি করলো না এটা প্রমাণ হবে অতাওয়াসবিল হক অতাওয়াস তিন নম্বর কাজ অতাওয়াসবিল হক হকের দাওয়াত দেওয়া তাওয়াস পরস্পর ওসিয়াত করা ওসিয়াত আরবি শব্দ তাওয়াস তার থেকে আসছে তাওয়াস বলা হয় পরস্পর পরস্পরকে ওসিয়াত করা দাওয়াত দেওয়া এই জন্য প্রত্যেকটা মোমিনের কাজ হচ্ছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু যখন ইসলাম গ্রহণ করলেন ইমান আনলেন বলেন ইয়ার আসুর আল্লাহ আমি এখন কি কাজ করতে পারি কি কাজ করব আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার যেই কাজ সেই কাজ করো তোমার কাজ আমার যেই কাজ সেই কাজ তোমার কাজ হককে হকের দাওয়াত দাও দাওয়াত দেবো কিসের হকের দাওয়াত আর দাওয়াই আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আমরা কোন তরিকার দিকে কোন খানকার দিকে বা কোন ব্যক্তির দিকে দাওয়াত দেব না কোরআনে পরিষ্কার আছে উল্হাদিহি সাবিলি উল্হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান বলো এটাই আমার রাস্তা আমি আল্লাহর দিকে আহ্বান করি আল্লাহর দিকে আহ্বান করি বুঝে শুনে আহ্বান করবো কার দিকে মানুষকে আল্লাহর দিকে ইসলামের দিকে আল্লাহর দিকে আহ্বান করব কোরআনে বলা আছে এই লোকদের যারা দাওয়াতের কাজ করে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ামান আহসানু কওলান ওই ব্যক্তির চেয়ে আর কে হতে পারে ভালো কথার দিক থেকে ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা ভালো ওই ব্যক্তির চেয়ে আর কে ভালো যে বলে কি বলে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে কার দিকে মাং আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে তারপরে ওয়ামেলা সালিহান এবং নিজেও ন্যাক আমল করে কি করে ন্যাক আমল করবে অকালা ইন্দানি মিনাল মুসলিমিন এবং সে বলে যে আমি একজন মুসলিম আমি একজন আমি একজন মুসলিম এ আমার পরিচয় তুমি কে কোন দল করো অনেকেই আমাকে জিজ্ঞেস করতে আপনি কোন দল করেন আমি একটা দল করি সে দলের নাম ইসলাম সে দলের নাম কি আমার নাম পরিচয় মুসলিম আমার নাম আমার পরিচয় কি এটাই পরিচয় এর বাইরে কোনো পরিচয় নেই এই জন্য আমাদের খুব খেয়াল করতে হবে আজকে আল্লাহর দিকে আহ্বান করা লোকের সংখ্যা খুবই কম প্রত্যেকটা মানুষ আমি দেখেছি ইল্লামান আল্লাহ কিছু বাদে বেশিরভাগ লোকেরা দাওয়াত দেয় নিজের দলের দিকে আর দাওয়াত দেয় কাদেরকে যারা মোটামুটি ইমানদার তাদের কি দাওয়াত দেয় যারা পথ হারা পথ ভোলা এদের দাওয়াত খুব কম লোকেই দেয় আবার দাওয়াত দেওয়ার মধ্যেও কোরআনের কিছু অংশ মানা হয় কিছু মানা হয় না এটা আমাদের খুব খেয়াল করতে হবে যে দাওয়াত দেওয়ার জন্য আমরা দাওয়াত দেবো আল্লাহর দিকে আল্লাহর বিধানের দিকে আল্লাহর হুকুমের দিকে আল্লাহর যে হুকুমটা পালন করবে এটার জন্য বলা হচ্ছে অমান আহসানু ওই ব্যক্তির চেয়ার কার কথা সুন্দর হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আমেলা সলেহান এবং আমলে সলে করে এখানে আমলে সলে কথা আছে আমলে সলে করতে হবে নিজে আমল করলো না কেবল দাওয়াত দিল এটা আরেকটা গুমরাহি এই জন্য দাওয়াতও করতে হবে আবার আমলে সলে করতে হবে মুসলিমিন এবং সে বলে আমি একজন মুসলিম আমার পরিচয় আমি মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা এটাই আমাদের পরিচয় কোরআনে বলা আছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের মিল্লাত ইব্রাহিমের মিল্লাত হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন কি বলে মুসলিমিন করে তোমাদের নাম কি মুসলিম সব নবীদের ধর্ম ছিল ইসলাম সব ধর্ম ছিল কি কোরআনে স্পষ্ট আয়াত আছে সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ইন্না দিন আইন্দ ইসলাম তোমাদের দিনের নাম হচ্ছে ইসলাম এটাই তোমাদের দল এটাই তোমাদের মত এটার উপরে তোমাদের চলতে হবে আলাদা কোনো দল করার প্রয়োজন আমি কথা বলছি না দল করা যায় নেই আবার ভুল ব্যাখ্যা দেবেন না আমি বলছি যে দল করার প্রয়োজন নাই সব মানুষ যদি সত্যিকার আল্লাহকে সন্তুষ্ট করতে চায় ইসলামের দাওয়াত দাও কোরআনের দাওয়াত দাও তুমি যেখানে সেখান থেকে দাওয়াত দাও অনেক আছে আপনার সাথে আমরা দল করতে চাই আর হ্যাঁ ঠিক আছে তুমি আমার সাথে কাজ করতে চাও তুমি যেখানে আছো ওখান থেকে হইতে দাওয়াত দাও তুমি আমার দলের লোক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো তুমি কোরআনের দাওয়াত দাও তুমি আমার দলের লোক তুমি আমাকে দাওয়াত দিয়ে তুমি যদি মনে করো যে না হুজুর সাথে থাকলে আমি কিছু পয়সা পাবো আমি নিজেই চলি অন্য কষ্ট করে তোমাকে পয়সা দেবো থেকে আমার সাথে থাকলে তুমি একটা পীর হইতে পারবা এমন কোনো আমি নিজেই পীর না এই জন্য খুব খেয়াল করতে হবে দাওয়াতের কাজ যারা করতে চান আপনি করুন প্রত্যেকটা থানায় থানায় কমিটি করেন জেলায় জেলায় কমিটি করেন এবং সেখানে কাজ করে আমাকে ডাকতে আমি যাবো ইনশাল্লাহ কিন্তু যদি মনে করেন না একটা দল করতে হবে স্বতন্ত্র আমি এটাকে পছন্দ করি না না যায় কিন্তু বলছি বারবার বলছি কাজে যারা দল করেন তারা আবার বলেন দল করে না যায় না দল আল্লাহ রব্বুল আলমীর নাম ঘোষণা করে তার নাম ইসলাম তার নাম কি ইসলামী আজকে দল করতে করতে দেখা যায় যে ইসলামের আসল চেহারা পরিবর্তন হয়ে যায় এজন্য বলা হচ্ছে যে এইভাবে আল্লাহ তালা বলছেন বিল হক হকের দাওয়াত দিবে পরস্পরে এবারে হকের দাওয়াত দিতে গেলে দাওয়াত দিতে গেলে বাধা আসবে দাওয়াত দিতে গেলে কি আসবে এই জন্য চার নম্বর আল্লাহ তারা বলছেন অতাওয়াসবর অতাওয়াসবর সবর মানে কি সবর মানে এই না যে আপনার একটা থাপ্পড় মারলো আপনি বললেন গাল পেতে দিলেন যে আরো ব্যথা পাইলেন নাকি এটা খ্রিস্টান ধর্ম সবর মানে হচ্ছে অটল থাকা স্থির থাকা সবরাইয়াসমুরু সবরান স্থির থাকা ধৈর্য ধারণ করা অটল থাকা এই ধৈর্যের মানে কি আপনি যেই কাজ করছেন সেই কাজ অটল থাকুন ধৈর্য ধারণ করুন আপনি ছেড়ে দিবেন না এটা কেন বললেন কারণ হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে এই বাধা আসলে অতাওয়া সবিল সবর অতাওয়া সবিল হক হকের দাওয়াত দাও হকের দাওয়াত দিতে গেলে কি হবে অতাওয়া সবিল সবর সবরের প্রশ্ন আসবে কেন এই সবর আসলো কি জন্য এখানে হকের দাওয়াত আমাদের দেশে বহুত আছে দাওয়াতুল হকও আছে একটা নাম আছে দাওয়াতুল হক দল বললাম না দল করে দাওয়াতুল হক এই দাওয়াতুল হক মাশাল্লাহ ভালো কাজ করে কিছু ভালো কাজ করে আমি তাকে বিরোধিতা করছি না কিন্তু কাজগুলো সীমাবদ্ধ কিছু মুস্তাহাবের মধ্যে অথবা কিছু বেদাতকে সুন্নাত বলে দাওয়াতুল হকের যেমন কিছু কাজ আছে আজানে একামতে তারা ভুল ধরে সব জায়গায় আজানে যদি কোনো ব্যক্তি আল্লাহ আকবার একার বেশি টান দেয় আজান গলত মহাজেন গলত ইমাম গলত কমিটি গলত সব না যায় আজান একটা এলান এলানের জন্য রফে সব জায়জ আছে এখন এটাকে একালিপের মধ্যে সে মধ্যে এটা যদি কেউ কারো ভুল হয়ে গেছে ঠিক আছে বুঝলাম এমনি ভাবে আরো কতগুলো এইরকম বিষয়গুলোকে নিয়ে আজানের প্রথম শুরুতে আল্লাহ আকবার একটি একামতের শুরুতে চারবার আল্লাহ একসাথে বলতে হবে শেষে গিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার একবার বলতে হবে এই হচ্ছে দাওয়াতুল হকের মূল কাজ এই দাওয়াতের হকে কেউ বাধা দিবে জীবনও বাধা আসবে না হ্যাঁ এগুলো ভালো কাজ ঠিক আছে আমি এগুলো বিরোধিতা করি না কিন্তু দাওয়াতুল হক আল্লাহ রসুল দিয়েছেন সে হকের দাওয়াত দিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন আজকে সারা বিশ্বে মুসলিমদের নির্যাতন হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কোরআন শরীফকে পর্যন্ত ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে কোরআনের গায়ে পর্যন্ত কুরুশ রেখে দেওয়া হয়েছে ছবি পত্রিকা দেখেছেন মুসলিম জাতিকে উলঙ্গ করে করে পিরামিড তৈরি করছে মুসলিমদের মা বোনদের পেট থেকে বাচ্চা চিরে বের করে উপরে নিক্ষেপ করে নিজের ছুরি ধরে তারা উপহাস করছে মজা করছে আর সেই মুহূর্তে এই দাওয়াতুল হক করাদের কোন প্রোগ্রাম নেই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সমস্ত নবীরা রসুলরা যুদ্ধ করেছেন তারা হকের কথা বলেছেন আজকে বাংলাদেশে ঘরে ঘরে মূর্তি তৈরি হচ্ছে রাস্তার মোড়ে মূর্তি ইউনিভার্সিটি মূর্তি নবীরা মূর্তি ভেঙ্গেছেন দাওয়াতুল হকের মূর্তি ভাঙ্গা প্রোগ্রাম ছিল তোমার মূর্তি ভাঙ্গা প্রোগ্রাম আছে কোথাও দাওয়াতুল হকের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতেই পারে না আজকে মুসলিম জাতি আল্লাহর বিধানের কোনো পরই নাই এই দাওয়াতুল হক মানে মুসলিমরা শুধুমাত্র মসজিদে গিয়ে কাতার সোজা করো আর এইগুলো নিয়ে ব্যস্ত থাকো আর বাহিরের সমাজ তাগুত এবং কুফাররা পরিচালনা করবে এই যদি দাওয়াতুল হকের অর্থ হয় এই দাওয়াতুল হকের নাম দাওয়াতুল হক নয় এটা দাওয়াতুল শৈতান এটা আমাদের বুঝতে হবে সেজন্য আল্লাহ রাব্বুল আলম বলেছেন ওয়াতাওয়া সাহাবিল হককে তারপরে কি এটা কেন বললেন বললেন এজন্য যে দাওয়াতুল হক তাওয়াসাবিল হক করতে গেলে বাধা আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মাত্র নবুয়াদ প্রাপ্ত হলেন বুখারি শরীফের দুই নম্বর পৃষ্ঠায় চার নম্বর হাদিসটা খুলে দেখবেন পরিষ্কার আছে আল্লাহ নবী সাল্লাম যখন ওহি প্রাপ্ত হলেন নবুয়াদ প্রাপ্ত হলেন গাড়ে হেরার থেকে খাদিজার কাছে আসলেন রাদিয়াল্লাহ আনহা বললেন যে জাম্মিলুনি জামিনে চাদর আমার ভয় হচ্ছে আমি মরে যাব খাদিজা মনে করেন কোনো ভূত ধরলো কিনা আমাদের কাছে আছে না যে কিছু একটা হইলিকা তাড়াতাড়ি হুজুর কাছে ভূত ধরছে কিনা জেনে ধরছে কিনা খাদিজা নিয়ে গেলেন আল্লাহ রসুলকে তার চাস্ত বাই ছিল অরাকাবিন নফাল এই অরাকাবিন নফাল ছিল আহলে কেতাব তাওরাতে এলেম ছিল ইঞ্জিনের এলেম ছিল তিনি আল্লাহ রসুলকে বলেন তুমি বলো তিনি বলেন যে বলো কি তুমি কি দেখো আল্লাহ রসুল যখন সব কথা বললেন তখন তিনি বললেন ইয়া লাইতানি কুন্তু জাদান এদি ইখরুজকা তোমার ভয় নাই হাদান নামুস এ হচ্ছে সেই জিব্রাইল ফেরেস্তা নামুস হেব্রু বসায় নামুস বলা হয় এ হচ্ছে সেই নামুস জিব্রাইল ফেরেস্তা আল্লাহ কানা ইয়াতি যে মুসা আলাইহ ইসলামের কাছে আগমন করত ওহিনী আসত সেই ফেরেস্তা তোমার কাছে এসেছে ইয়া আলাইতানি কুন্তু জাবান হায় আফসুস আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমি যদি তখন যুবক থাকতাম আমি যদি সারি থাকতাম এদের ইখরিজকা কৌমুকা যখন তোমার জাতি তোমাকে এলাকা থেকে বের করে দিবে বের করে দিবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আশ্চর্য হলেন আওয়া মুখরেজি ইয়াহুম বোখার হিসেবে দ্বিতীয় পৃষ্ঠ হাদিস আওয়া মুখরেজি ইয়াহুম কি বলো তুমি যে আরব আমাকে এত ভালোবাসে যে আরব আমাকে আল আমিন বলে ডাকে যে আরবরা আমাকে তার নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসে সেই জাতি আমাকে বের করে দিবে তুমি কি বলছো এগুলো সে বলল হ্যাঁ তুমি যেই দায়িত্ব প্রাপ্ত হয়েছ এই কাজের দায়িত্ব নিয়ে যেই দুনিয়াতে আগমন করেছে তার সঙ্গী সেই আচরণ করা হয়েছে তার বিরোধিতা করা হয়েছে মুসলমান জাতি আজকে বুঝতে হবে এহুদি খ্রিস্টান নাস্তিক মোরতাদ সব তোমাকে বাহাবা দেয় আল্লাহর অলি বলে বোঝা গেল তোমার অলির মধ্যে ভেজাল আছে কারণ আল্লাহর রসুলের চেয়ে বড় বুজুর্গ তুমি হতে পারো নাই সেই রসুলকে চরম নির্যাতন করা হয়েছে রসুলকে বের করে দেওয়া হয়েছে যেই ভবিষ্যৎবাণী আগেই করেছিল ওরা কাবিন নফল তখন কি নবী কাউকে হত্যা করেছিলেন নবী কারো জুলুম করেছিলেন কারো বলে যুদ্ধ করেছিলেন কিচ্ছু করেন নাই তখনই বলা হলো কুন্তু জাদান হায় যদি আফসুস আমি তখন যুবক থাকতাম আমি শক্তিশালী যুবক থাকতাম আনসুরুকা নাসরান মুআজ্জারা আমি তোমাকে চরমভাবে সাহায্য করতাম পূর্ণ শক্তিতে সাহায্য করতাম কেন নবী কি তোমার চেয়ে কম বুজুর্গ ছিল ইতিহাস পড়ো কোরআন পড়ো আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবী যখন এই কোরআন নাজিলতে শুরু করলো কোরআন মুখস্থ করতে গেলে যদি টিচার যদি খুব ভালো বড় গুরুত্বপূর্ণ শিক্ষক হয় ছাত্রকে পড়া দিয়ে বললো এটা তোমার পড়তে হবে তখন কি করে ভালো করে খেয়াল করো তখন ছাত্র মুখস্থ ঠোঁট নাড়াচাড়া করে না আল্লাহ রসুল সাল্লাম কোরআনের বাণী মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে শুরু করলেন মুখস্থ করার জন্য দেখুন আল্লাহ তালা নবীকে কত ভালোবাসেন আল্লাহ তালা বলছেন হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি তা জ্বালা উজলাত করার জন্য মুখস্ত করার জন্য তাড়াতাড়ি মুখস্ত করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জামাহু আনা এই সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি সুম্মা ইন্না আলাইনা বায়ানা এরপরে এই কোরআনকে বয়ান করা কোরআনকে প্রকাশ করার দায়িত্ব আমি নিজে আল্লাহ গ্রহণ করেছি আপনার কষ্ট করে মুখস্ত করার দরকার নেই মহব্বত আছে কিনা কি মহাব্বত মাসাল্লাহ কোরআন শরীফ কষ্ট করে মুখস্ত করবে আল্লাহ তারা সেইটা পর্যন্ত কষ্ট দিতে চান না আরো সামনে চলেন মুজাম্মিল কুমিল্লাইরা ইল্লা কালিলা রাত বার আপনি এবাদত করবেন দরকার নাই এবাদত করছেন রাসুল পা ফুলে যাচ্ছে আল্লাহ তালা বলছেন নিসফাহু আবিন কুসমিন হু কালিলা আপনি অর্ধেক রাত্র বা তার চেয়ে আরো কিছু কমান এবাদত করুন ঘুমানো আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ঘুমন্ত থাকলে খুশি হই এত মহব্বত খালি এ পর্যন্ত না আল্লাহ রসুল সাল্লাম যখন রাস্তায় চলতেন কোন কোনো রাতে দেখা যায় মেঘে ছায়া দিত একটা গাছের তলায় বসলেন অন্যরা ছায়ায় বসে গেছে আল্লাহ রসুল রোদ্রে পড়ে গেছেন বুহাইরা রাহেবের কেসা বরণ সামদাসে যখন ব্যবসার জন্য গিয়েছিলেন ছোটবেলায় তিনি রৌদ্রে বসলেন বড়রা সব ছায়ায় চলে গেছে আস্তে গাছ ঘুরে ছায়া তার দিকে দিয়েছিল এত ভালোবাসা এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহর রসুলের দরবারে বসে সাহাবাহাম কথা বলছেন অমর বিনা হাত্তাব অথবা অন্য কোন একজন সাহাবির আওয়াজ একটু বড় ছিল আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওহিনাজল হয়ে গেল لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعضا হে ইমানদারগণ খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো না নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো না যদি এমনটা করো আন তাহবাতা আমালুকুম তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে টেরো পাবে না সেটা হুজরতের আয়াত নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে অহিনাজর হয়ে যায় এবারে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এত ভালোবাসা এত মোহাব্বত যেই নবীর সঙ্গে সেই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন পাথর ছুঁড়ে মারা হচ্ছিল নবী বেহুশ হয়ে পড়ে গেছেন লোকেরা দাঁড় করে আবার পাথর মারতে শুরু করলো আবার বেহুশ হয়ে পড়েছেন আবার পাথর মারা শুরু করলো তিন তিনবার আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেছেন এরপরে যখন মনে করলো মরে গেছে তখন তাকে ছেড়ে তারা চলে গেছে এই নবীকে যখন পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরেছিলেন ফিরার নাই অহুদের ময়দানে আল্লাহ নবী লোহার পোশাক পরে যুদ্ধ করছেন গলায় লোহার জ্বালা শরীরে লোহার পোশাক কুফাররা দেখলো কোনোভাবে মারা যাবে না এক কাফের চিন্তা করলো বড় একটা পাথর মাথায় ছুটতে পারলে ওই মাথার লোহা ঢুকে গিয়ে শরীর ঢুকবে মারা যাবে সেই কাজ করে বড় পাথর মারলো আল্লাহ নবীর মাথায় লোহার টুপি ছিল লোহার টুপির যে যেমন যে হেলমেট পরে যারা হেলমেটের যেমন দুই দিকে দুইটাই থাকে এরকম ভাবে লোহা ভেঙ্গে গাল ভেঙ্গে গিয়ে দাঁতে আঘাত করলো দাঁত পড়ে গেছে লোহা রয়ে গেছে আল্লাহ নবীর রক্ত রঞ্জিত হয়ে গেল এরপরে একজন সাহাবি যুদ্ধের পরে দাঁত দিয়ে টান দিলেন জোরে লোহা বের হয়ে আসতো ঠিকই ওই ব্যক্তিরও সঙ্গে সঙ্গে দুইটা দাঁত পড়ে গেছিল দাঁতে একটু সামান্য ব্যথা হলে বুঝতে পারেন যে কি অবস্থা ডাক্তারের কাছে না পাগল হয়ে যায় আর আল্লাহর নবীর দাঁতগুলো পড়ে গেল লোহা ভেঙে মাথা ভিতরে রয়ে গেল গালের ভিতরে ঢুকে রইল আল্লাহ তালা দেখতেছিলেন না ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন কিনা ফিরান নাই আমাদের আমার সাথে যদি একজন লোক চললো আমাদের সেক্রেটারি সাহেব আছেন আমাদের সেক্রেটারি সাহেব আব্দুল আজিজ সাহেব আছেন মনে করি উনি আর আমি একসাথে গেলাম এক জায়গায় উনি খুব ক্ষমতাশীল মানুষ আমাকে তো একজন মারলো উনি ফিরান নাই ফিরে আবার ক্ষমতা ছিল ফিরান নাই আমি কি বলবো যে ভাই আপনার ক্ষমতা ছিল ফিরে আবার ফিরান নাই আপনার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নাই বলবো না এরকম আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে ফিরাবার ক্ষমতা রাখেন কিনা নবীকে বাঁচাবার ক্ষমতা ছিল কিনা ফিরেছিলেন কিনা ফিরান নাই কেন আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর সাথে খাতির নষ্ট হয়ে গেছিল কিছু জন্য তাও হয় না আল্লাহ কসম করে বলছেন সাজা মা মা করা হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই আপনার প্রতি সন্তুষ্ট হয় নাই বলে তাহলে কেন তুমি আমাকে বাঁচাইলে না আল্লাহ তারা বলছেন বাঁচাই নাই কারণ আছে আম হাসিব তুমাং জান্নাতা মিন ওয়াজুলজিলু হাত্তা রাসূলু আমানু মাহু মাতা নাসরুল্লাহ এটা এই জন্য করেছি যাতে করে তোমার পীর বুজুর্গরা না বলে আমাদের যুদ্ধ করা দরকার নাই আমাদের কষ্ট করা দরকার নাই আমাদের সবার সাথে মহাব্বত রাখতে হবে কোনো বাধা আসে না আমরা কত বড় আল্লাহর এই কথা কেউ বলতে না পারে সেজন্য আমি আবার আল্লাহর নবীকে দিয়ে রক্তাক্ত নবী রক্তাক্ত হয়েছেন জেহাদ করেছেন লড়াই করেছেন জখম করেছেন যাতে করে কোন ব্যক্তি কামত পর্যন্ত বলতে না পারে আমার জন্য জেহাদ করা দরকার নাই যুদ্ধ করার দরকার নাই সেজন্য আপনাকে আদর্শ বানিয়েছি কামতের মাঠে নবী যখন উঠবেন হাদিস আসতে যারা জখম হয়েছে তাদের রক্তগুলো দমান জখম গুলো তাজা হয়ে রক্ত ঝরতে থাকবে লৌনুহু লৌনুদ্দম অরিহুল মিসকে রংটা হবে রক্তের রং ঘেরান হবে কিসের অতাওয়া সহবিল হককে অতাওয়া সহবিস সবর হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে সেই বাধা পেয়ে তুমি ভয় পেও না তুম দিয়ে বাদ মুখালিফ সে না ঘাবড়ায়ো কাম ইয়ে তো চলতি হে তুঝে উঁচে কে নিয়ে হে মুসলিম জাতি তোমরা বাধা দেখে ভয় পেও না তোমার আরো কাজ সামনে আছে ঝড় তুফান দেখে পাখি ভয় পায় না পাখি উঠতে উপরে থাকে তোমাকে আরো উর্ধে চলতে হবে সেজন্য বুঝতে হবে আজকে আমরা মিঠা মিঠা সুন্নাত গুলো নিয়ে দাওয়াতুল হক অমুক তমুক সুন্নি আশায় অমুক তমুক করছি জেনে রাখো এই রকম লোকদেরকে ফোজাইল ইবনে আয়াস একটা বড় বুজুর্গ ছিলেন সুফিদের সমস্ত তরিকার মধ্যে তার নাম আসে বড় বড় সুফি সুফি বড় ছিলেন তিনি বড় একজন আলেম ছিলেন বুজুর্গ ছিলেন ওই যুগের নাম করা সুফি সব ছিলেন আবদুল্লাহ মুবারক একজন বড় মহাদ্দিস তিনি যুদ্ধের মাধ্যমে যুদ্ধ করছেন লোকেরা বলো যে এত কষ্ট করছেন কি জন্য রক্তাক্ত হচ্ছেন না খেয়ে থাকছেন যুদ্ধ করছেন তিনি তখন ওই আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফোজার ইবনে আজকে চিঠি লিখেছিলেন ইয়া আবিদ আল হারামাইনে লাউ আবসার তানা হে মক্কা মদিনা ইবাদতকারী তুমি মক্কা ইবাদত করছো জঙ্গল বাণী পান করছো বাইতুল্লাহ তওয়াব করছো এক রাকাতে লক্ষ রাকাতের সব পাচ্ছ মদিনায় যাচ্ছ জেনে রাখো তুমি তুমি ইবাদত করো আমার ইবাদত দেখলে তুমি মনে করতে তোমার এবাদত গুলো খেলনা ছলনা ছাড়া কিছুই না লাবু সারতানা লা আলিম তান্না কাবিল এবাদত তালাবু তুমি মনে করতে তোমার এবাদত গুলো খেলনা মাত্র লাউ পান কানা ইয়াখদু খদ্দাহু বিদমাইহি ফানহুরুনা বিদমাইনা তাতাখদ্দাবু তোমার যখন এবাদত জজবা আসে এবাদত যখন জজবা আসে তুমি চোখের পানি দিয়ে গাল ভিজাও জামা ভিজে যায় আর শুনে রেখো আমার যখন এবাদত জজবা আসে আমার গিরিবার রক্ত দিয়ে আমার দাঁতের রক্ত দিয়ে মাথার রক্ত দিয়ে শরীর রক্ত দিয়ে গোটা শরীর ভিজে যায় তোমার মধ্যে আমাদের পার্থক্য এটা তুমি যখন এবাদত করতে বসো সুন্দর আতর গোলাপ মিলিয়ে পাগড়ি পরে সুন্দর জামা পরে পাতলা জামা পরে সুখের সুগ্রাম লেগে তারপর বসো ভালো কথা সুগন্ধি নবী ব্যবহার করতেন কিন্তু জান্নাতের গ্যারান্টি নাই কিন্তু জেনে রাখো আমি যখন আবাদত করতে যাই আমার যুদ্ধের মাদের ধুলাবালি এবং রক্ত হচ্ছে আমার আতর এবং গোলাপ আমার তার গ্যারান্টি আছে জাহান নামের আগুনের ধোঁয়া এবং যুদ্ধের মাথার ধুলাবালি কখন একাত্র হতে পারবে না তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার জানাজা লক্ষ লক্ষ লোক হবে কারণ একজন নাম তার পীর বুজুর্গ মরে গেছে তোমার জানাজা লক্ষ লোক হবে কিন্তু জেনে রাখো আমি যখন মারা যাব আমার জানাজায় লোক আসবে না কারণ যে কোনো সময় হামলা হতে পারে ভয় আছে জেনে রাখো তোমার জানাজায় লোকের দরকার আছে কারণ তুমি মরে গেছো আর আমি শহীদ হলে যুদ্ধের মধ্যে মারা গেলে শহীদ হবো শহীদরা জীবিত জীবিত লোকদের জানাজার দরকার নাই আমি জীবিত বলা হাইয়া রব্বিহিম আলাইউর জাকুন আমি জীবিত আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া করা হবে আমাকে মৃত্যু বলতে নিষেধ করা হয়েছে আল্লাহর রাস্তা যারা কতল হয় নিহত হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো তারা কি কাজে তোমার জানাদা লোকের প্রয়োজন আছে আমার জানাদা লোকের প্রয়োজন নেই বোঝা গেল যুগে যুগে নবীরা যুদ্ধ করেছেন কষ্ট করেছেন লড়াই করেছেন বাতিলের সঙ্গে সংঘাত হয়েছে আজকেও যদি কোনো ব্যক্তি হকের দাওয়াত দেয় তারও কি হবে লড়াই হবে সেই জন্য আল্লাহ বলছেন তাফসির বুঝে শোনা আয়াতের আল্লাহ তালা বলছেন আল্লাহ আসর আসরের কসম লাফি খুসরিন সব মানুষ ক্ষতির মধ্যে ধ্বংসের মধ্যে আমানু তবে যারা চারটা কোয়ালিটি অর্জন করবে এক নম্বরে ইমান আনবে দুই নম্বর আমার সালে করবে তিন নম্বর কি করবে হক হকের দাওয়াত দিবে চার নম্বর কাজ কি করবে সবর করবে অটল থাকবে আল্লাহ সুবাহান তারা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওয়াকুর দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন